পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায় এই শিবিরে শান্তি ছায়া মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ার এই আঙিনায় মানুষ গড়ার এই আঙিনায় আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবিরছি আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে আমাদেরকে হতি তুমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে এই দীপ্ত শপথে পথ চলা শুরু হোক তব আজি হতে শান্তি আনব বিশ্ব জগতে শান্তি আনব বিশ্ব জগতে পথে সত্য শপথ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শাহজালালের পুণ্য জেহাদে একদিন জনগণ জাগবে শাহ মখদুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে শাহজালালের পুণ্য জেহাদে একদিন জনগণ জাগবে শাহ মখদুমের সংগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিশারী আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবেই বেলা হে মহাদিশারী আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবেই বেলা মুক্তির সূর্য উদয়ের লগ্নে মুক্তির সূর্য উদয়ের লগ্নে তারি আয়োজন আজ করেছি আমরা করেছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি